পৃথিবীর বাড়ি তাম গাছপালা যদি সব হয় রে কল মুসি হলে পৃথিবীর বাড়ি তাম গাছপালা যদি সব হয় রে কল শেষ হবে না রে লিখা তো বগুন গান শেষ হবে না রে লিখা তো বগুন গান ও গৌরহিম রহমান অধম কিভাবে গাবো তব গুণগান অধম কিভাবে গাবো তব গুণগান মুসি হলে পৃথিবীর বাড়ি তাম গাছপালা যদি সব হয় রে কলম শেষ হবে না রে লিখা তব গুণগান শেষ হবে না রে লিখা তব গুণগান ও গো রহিন্দ অধম কিভাবে গাব তব গুণগান অধম কিভাবে গাব তব গুণগান কুদরতে ভরা তব এই ধরণী ও বাতাস ওই নদীব সাজানো সবই প্রভু তোমার হাতে পাহাড় ঝরনা আসমান কুদরতে ভরা তব এই ধরণী ও বাতাস দিব সাজানো সবই প্রভু তোমার হাতে পাহাড় ঘর নয় আসমান সবখানে লেগে আছে শুধু তবর সবখানে লেগে আছে শুধু তবর দান যে তব অধম কিভাবে গাবো তব গান অধম কিভাবে গাব তব গান খুশি হলে পৃথিবীর পারি তাম গাছপালা যদি সব হয় রে কলম শেষ হবে না রে লিখা বগুন গান শেষ হবে না রে লিখা বগুন গান ও গৌরহিন্দ মা অধম কিভাবে গাব তব গুণগান অধম কিভাবে গাব তব গুণগান নিপুণ হাতে গড়া সৃষ্টি তোমার হাজারো জাতের হেথা সমাহার ফুল পল নদীর তার মিষ্টি মধুর পাখির সুজন নিপুণ হাতে গড়া সৃষ্টি তোমার হাজারো জাতের এটা সমাহার ফুল পল নদীর কলতান মিষ্টি মধুর ওই পাখির সুজন সবখানে পাই শুধু তোমারই সুবাস সবখানে পাই শুধু তোমারই সুবাস গাই সবে তোমারি গা অধম কিভাবে গাব তব গান অধম কিভাবে গাব তব গান খুশি হলে পৃথিবীর বাড়ি তামাম গাছপালা যদি সব হয় রে কলম শেষ হবে না রে লিখা তব গুণগান শেষ হবে না রে লিখা তব গুণগান ও গো রহিম রহমান অধম কিভাবে গাব তব গুণগান অধম কিভাবে গাবো তব গান অধম কিভাবে গাব তব গান অধম কিভাবে গাব তব গান অধম কিভাবে গাব